บุ๊กทูแปดสิบสามติราชีติราชีอดีตการสามอติตกาลทีนอติตกาลทีนโทรศัพท์เทลิฟอนกราเทลิฟอนกรา ดิฉันโทรศัพท์แล้ว আমি টেলিফোন করেছি আমি টেলিফোন করেছি ดิฉันได้โทรศัพท์ตลอดเวลาที่ผ่านมา আমি সারা সময় টেলিফোনে কথা বলছিলাম আমি সারা সময় টেলিফোনে কথা বলছিলাম ถาม জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করাดิฉันถามแล้ว আমি জিজ্ঞাসা করেছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম ดิฉันได้ถามเสมอ আমি সবসময় জিজ্ঞাসা করেছিলাম আমি সবসময় জিজ্ঞাসা করেছিলাম เล่า বর্ণনা করা বর্ণনা করা দিฉันเล่าแล้ว আমি বর্ণনা করেছিলাম আমি বর্ণনা করেছিলাম ดิฉันได้เล่าเรื่องทั้งหมดแล้ว আমি পুরো গল্পটা বর্ণনা করেছিলাম আমি পুরো গল্পটা বর্ণনা করেছিলাম เรียน পড়াশোনা করা পড়াশোনা করা ল্যাও আমি পড়াশোনা করেছিলাম আমি পড়াশোনা করেছিলাম ঠাং লই আমি সারা সন্ধে পড়াশোনা করেছিলাম আমি সারা সন্ধে পড়াশোনা করেছিলাম ทำงาน কাজ করা কাজ করা ดิฉันทำงานแล้ว আমি কাজ করেছিলাম আমি কাজ করেছিলাম ดิฉันทำงานทั้งวันเลย আমি পুরো দিন কাজ করেছিলাম আমি পুরো দিন কাজ করেছিলাম รับประทาน ทาน খাওয়া খাওয়া ดิฉันทานแล้ว আমি খেয়েছিলাম আমি খেয়েছিলাম ดิฉันทานอาหารทั้งหมดแล้ว আমি সমস্ত খাবার খেয়ে নিয়েছি আমি সমস্ত খাবার খেয়ে নিয়েছি